মাগো তুমি চলে যাবে আমায় ছাড়িয়া উপার থেকে যখন হুকুম আসবে চলিয়া মাগো তুমি চলে যাবে আমায় ছাড়িয়া ওপার থেকে যখন হুকুম আসবে চলিয়া ওপার থেকে যখন হুকুম আসবে চলিয়া মা তোমায় ছেড়ে কেমন একা থাকবো বাঁচিয়া বলো তোমায় ছেড়ে কেমন একা থাকবো দিয়া মাগো তুমি চলে যাবে আমায় ছাড়িয়া ওপার থেকে যখন হুকুম আসবে চলিয়া ওপার থেকে যখন হুকুম আসবে চলিয়া আদর করে ডাকবে না কেউ আয় রেখো কাকা আয় বিপদ হলে শান্ত নামা কেউ দিবে নায়ামায় আদর করে ডাকবে না কেউ আয় রেখো কাকা আয় বিপদ হলে শান্ত নামা কেউ দিবে নায়ামায় কখন জানি আমায় তুমি তোমায় ছেড়ে কেমন আগাম থাকবো বাঁচিয়া বলো তোমায় ছেড়ে কেমনে আগাম থাকবো বাঁচিয়া মায়ার বাঁধন ছিন্ন করে যাইবা যখন কবরে তোমার কথা স্মরণ করে কাঁদব জনম ভোরে মায়ার বাঁধন ছিন্ন করে যাইবা যখন কবরে তোমার কথা স্মরণ করে কাঁদব জনম ভোরে আসবে না এই দুনিয়ায় তুমি তোমায় ছেড়ে কেমনে একাম থাকবো বাঁচিয়া বলো তোমায় ছেড়ে কেমনে একাম থাকবো বাঁচিয়া ওই কাবরে মাগো তোমার কেউ সাথে হবে না আর একা একা থাকতে হবে সারাটি জীবন ওই কবরে মাগো তোমার কেউ সাথী হবে না আর একা একা থাকতে হবে সারাটি জীবন ভর নীরবেতে বসে তুমি দেখো ভাবিয়া তোমায় ছেড়ে কেমন একা থাকবো বাঁচিয়া বলো তোমায় ছেড়ে কেমন একা থাকবো বাঁচিয়া মাগো তুমি চলে যাবে আমায় ছাড়িয়া ওপার থেকে তখন হুকুম আসবে তুলিয়া ওপার থেকে তখন হুকুম আসবে চলিয়া মাগো তুমি চলে যাবে আমায় ছাড়িয়া ওপার থেকে যখন হুকুম আসবে চলিয়া ওপার থেকে যখন হুকুম আসবে চলিয়া মা মা তোমায় ছেড়ে কেমনে একা থাকবো বাঁচিয়া বলো তোমায় ছেড়ে কেমনে একা থাকবো বাঁচিয়া বলো তোমায় ছেড়ে কেমনে একা থাকবো বাঁচিয়া বলো তোমায় ছেড়ে কেমনে একা থাকবো বন্ধুরা সঙ্গীতটি শুনছিলেন প্রদীপ শিল্পগোষ্ঠীর পরিবেশনায়